করেছেন এটি আল্লাহ রবুল্লা আলমিনের বড় নিয়ামত আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন আবার মুসলিমদের মাঝে ওদের মধ্যে আমাদেরকে সামিল করেছেন যারা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে যতটুকু যার ভাগ্যে রয়েছে এবং যতটা যার মেহনত রয়েছে কিন্তু দিনই জ্ঞান অর্জন করার চেষ্টা করে এবং তা অনুযায়ী আমল করার চেষ্টা করে এবং তার দাওয়াত দেওয়ার চেষ্টা করে ওরা সবচাইতে ভালো মানুষ যদিও তার মধ্যে বিভিন্ন স্তর রয়েছে আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলম সেই দলে আমাদেরকে সামিল হওয়ার তো অফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাল্লাহাম নাজিল হকবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যিনি ইমামুল আলামা ইমামুদ্দোয়াত জি ইমামুসালহীন সৈয়দুল মুরসালিন খাতামুন্নবীর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজকে আমাদের ধারাবাহিক যে মানহাজের দার্স চলছে প্রতি মঙ্গলবারে চোদ্দশো থেকে আমরা শুরু করেছিলাম চোদ্দশো একচল্লিশের আজকে দ্বিতীয় মাসের শেষ সপ্তাহ পর্ব হচ্ছে ৩০ নম্বর পর্ব আর এর মাধ্যমে আমাদের যে কিতাব থেকে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম প্রায় আলোচনাগুলি ধারাবাহিক এই কিতাব থেকে রয়েছে তবে কিছু আলোচনা মাঝখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অন্যান্য কিতাব থেকে আমরা পেশ করার চেষ্টা করেছি এই কিতাব আপনাদের জানা আছে আর সবার অবগতির জন্য অনেকে নতুন অনেকে অনলাইনে শোনেন সবগুলি শোনেন না সেজন্য আবার বলছি যে এই কিতাব হচ্ছে আল্লামা শেখ সালিউল ফৌজান হাফিজাহুল্লাহ তালার উত্তর প্রশ্নকারীর উত্তরে মানহাজ সম্পর্কে আকিদা সম্পর্কে যে কথাগুলি বলেছেন উনি এই একটি ছোট্ট সংকলন তাতে আজকে প্রশ্ন নম্বর হচ্ছে একশো পনেরো বিষয়বস্তু হচ্ছে মাহে আউসাফুল ওলামা যেসব ওলামাদের অনুসরণ করা যাবে তাদের বৈশিষ্ট্য কি বা তাদের গুণাবলী কি মানে কন আলেমরা এমন যাদের আমরা অনুসরণ করব এর জন্য কি বৈশিষ্ট্য আছে আলেমদের কিছু বৈশিষ্ট্য অবশ্য যদি ওই সব বৈশিষ্ট্য বা খুসুসিয়াত বা গুণাবলী বা সিফাত থাকে তাহলে তারা সত্যিকার আলেম আর এমনি সমাজে পরিচিত আলেমের অভাব নেই সমাজে পরিচিত আলেমের অভাব নেই বরং সমাজে যেমন সমাজের লোক তেমন সমাজের আলেম সমাজের লোক যদি জাহেল হয় তো তাদের আলেমও জাহেল বেশিরভাগ অধিকাংশ আলেম এর মধ্যে ওই বৈশিষ্ট্যগুলি নেই যেগুলো একজন আলেম মানে আলেমে দিন কোরআন সন্ন্যার আলেম জি হ্যাঁ এবং যে আলেম এলমের ওপর আমল করে এবং অন্যকে দাওয়াত দেওয়ার আগে নিজেকে দাওয়াত দেয় নিজের সংশোধন করে জি হ্যাঁ নিজের নিয়ে বেশি ব্যস্ত থাকে চিন্তা করে অন্যের চিন্তার তুলনায় তো এরা হচ্ছে সত্যিকার আলেম তো এখানে প্রশ্নকারী জিজ্ঞেস করছেন যে কোন শ্রেণীর আলেমদের অনুসরণ করব। তার মানে তার বিপরীত হচ্ছে এমন কোন আলেমরা আছে যাদের অনুসরণ করা যাবে না যাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না যাদেরকে আদর্শ মনে করা যাবে না যে অনুসরণ করবেন যে এই আলেম করেছেন সুতরাং আমিও করি তিনি বলছেন তো আমিও বলি জি আল জবাব উত্তরে বলছেন শেখ সালেউল ফৌজান হাফজাহুল্লাহ আউসাফুল আলামা বিহিম যেসব আলেমদের ইফতেদা অনুসরণ করা যাবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে হুম আহলুল এলমে বিল্লাহে সুবহান তারা আল্লাহ সুবহান তালা সম্পর্কে এলেমলা হবে তাদের কাছে আল্লাহ রবুল আলমী সম্পর্কে জ্ঞান রয়েছে আল্লাহ রবুল আলমী সম্পর্কে জ্ঞান মানে হচ্ছে আল্লাহ রবুল আলমিনের জাত সত্তা সম্পর্কে জ্ঞান সেফাত গুণাবলী সম্পর্কে জ্ঞান আল্লাহ রবুল্লা আলমিনের তৌহিদ সম্পর্কে জ্ঞান আল্লাহ রবুল্লাহের প্রতি ইমানের যে দিকগুলি রয়েছে সেসব দিকগুলি তৌহিদে রবুইয়া তৌহিদে উলুহিয়া তৌহিদুল আসম সেফাত আল্লাহ রবুল্লা আলম অস্তিত্ব আল্লাহ রবুল্লা আলমিনের আরও যে বিভিন্ন দিকগুলি রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের রহমত আল্লাহ রবুল্লা আলমিনের আজাব জি ইয়ার্জুন রহমত হয় এক সৌন আজাব ও এক আফোন আজাব এ সমস্ত দিক সম্পর্কে যাদের এলম রয়েছে আল্লাহ সম্পর্কে এলমের আরেকটা দিক হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে এলম আছে কেউ যদি বলে আমার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিন্তু আল্লাহর দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আমার জ্ঞান নেই তো মূর্খ বিপরীত কথা বল যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে আল্লাহর দিন আল্লাহর বিধান আসমানি সেলেমা সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে সেই আলেমের অনুসারী হবেন যার আল্লাহ সম্পর্কে এবং তার সাথে আল্লাহর সম্পর্কে জ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে আল্লাহর দিনের হালাল হারাম ফরজ অজীব জায়েজ না জায়েজ করণে বর্জনীয় এই সমস্ত কিছু আল্লাহ রবুল আলমের আদেশ নিষেধ এই সমস্ত সম্পর্কে জ্ঞান হইতে হবে আর একটা দিক হচ্ছে আল্লাহ রবুল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান থাকতে হবে সাল্লাহ আলী সাল্লাম কারণ আল্লাহর সম্পর্কে জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান থাকা যার মাধ্যমে আপনি আল্লাহর বিধানটা জানতে পারবেন বা আল্লাহ সম্পর্কে জানতে পারবেন আল্লাহ সম্পর্কে কি করে জানলেন আপনি আল্লাহ সম্পর্কে জানলেন তো আপনি রসুল উল্লাহামের মাধ্যমে রসুল দূত তিনি যদি মাধ্যম না হইতেন জানার তাহলে আমাদের জানার কোনো উপায় নেই আল্লাহ সম্পর্কে মাতাদি মানে কিতাব আল ইমান কিছু জানতে না তুমি আর যে জিনিসগুলো জেনেছ সেটাই দিন তাহলে একটা হচ্ছে মাধ্যম রসুল্লাহাম জানার আর আল্লাহ সম্পর্কে জানা আর আল্লাহ সম্পর্কে যে বিষয়গুলি জানবেন সে আকিদার বিষয় হোক এবাদতের বিষয় হোক আহ্লাক মামলাত আচার আচরণ লেনদেনের বিষয় হোক সেগুলি হচ্ছে দিন এই তিনটি কি বলা হয় তিনটি ইসলামের মূলনীতি জি আলুসুল সালাসা তিনটি মূলনীতি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা আর আল্লাহর রসুল সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা তাহলে এমন আলেমের অনুসারী হবেন যেই আলেমের আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান আছে আর জ্ঞান আছে মানে শুধু জ্ঞানের দাবিদার হইলে হবে না আর বেশি কথা বললে হবে না জ্ঞান আছে মানে সঠিক জ্ঞান আছে বিশুদ্ধ জ্ঞান আছে এই নয় যে জ্ঞানে জালিয়াত ভরা আছে আল্লাহ রব সর্বত্র বিরাজমান এটাও তো জ্ঞান কিন্তু এই জ্ঞান হচ্ছে কুফরি জ্ঞান সবকিছু তো বিরাজমান এটাও তো একটা নলেজ কিন্তু ভ্রান্ত নলেজ ভ্রান্ত জ্ঞান জি আল্লাহ রবুল আলমিনের কাছে চাওয়ার জন্য অলি আউলিয়ার ওসিলাই দোয়া করা ভ্রান্ত জ্ঞান ভ্রান্ত জ্ঞান তাহলে সঠিক জ্ঞান হইতে হবে জি যেটাকে আল এলমুন্নাফে উপকারী জ্ঞান বলা হয় বলছেন সামনে বলছেন যে যাদের অনুসরণ করবেন তারা হচ্ছেন আহলুল ইলমে বিল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ সম্পর্কে যারা এলেমওয়ালা তারা কারা আল্লাহ সম্পর্কে এলেমওয়ালা কারা জ্ঞানী কারা যারা জ্ঞান অর্জন করেছেন আল্লাহর কিতাবের কোরআন কেরিমের এক নম্বরে ও সন্নাতে রসুল রসুল্লাহ সন্ন্যার আদর্শের কোরআনের জ্ঞান আছে এবং হাদিস সন্ন্যার জ্ঞান আছে তাদের কাছে জ্ঞান তো হইল জ্ঞান থাকা শুধু যথেষ্ট না তার অনুসরণের জন্য বা তাকে আদর্শ মনে করার জন্য ও তাহাল্লাহ বিল এলমেন ফে এবং সে নিজে সুসজ্জিত হয় নিজেকে অলঙ্কৃত করে নিজেকে সাজায় গড়ে তুলে বিল এলমেন না ফে যে উপকারে এলেম হাসিল করেছে আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে আল্লাহ রসুল হাসান সম্পর্কে তা দিয়ে নিজেকে সাজিয়েছে গড়ে তুলেছে আলেম দেখা যাচ্ছে বেআল আমাদেরকে বলে তাহাজুদের কথা আর ওর তাহাজুদের খবর নেই আমাদেরকে বলে ভাই যদি বক্তব্য করতে লাগিয়ে দেন যে প্রথম কাতারের ফজিলত আর ফজরের নামাজের ফজিলত আর তারপরে আজানের সাথে সাত্তাব কির এলাসলা নামাজে তাড়াতাড়ি যাওয়ার ফজিলত তার বয়ান শুনেন জবরদস্ত বয়ান কিন্তু আজান হয়ে গেল একামত হয়ে গেল সব দেখবেন যে মসবুক হয়ে শেষ কাতারে আর প্রায় এক টাকা ছুটছে দুই টাকা ছুটছে কিসের কি শিখেছে সে হ্যাঁ, সে আদর্শ নয় আপনার কাছে আপনি তাকে যদি আদর্শ মনে করেন তাহলে ভাববেন যে অসুবিধা নেই আজান তো এমনি দিতে হয় দিয়েছে ওইটার জন্য যাওয়া লাগবে না হ্যাঁ একামতের সময় গেলেই হলো বা একামতের সময় উজু করলেই হলো কারণ দেখছি যে সাইকেল করছে না না না সে আদর্শ নয় আপনার জন্য তার কাছে যথেষ্ট এলেম আছে কারণ যখন বলছে তখন একবার ধা ধর পরান হাদিসের কথা এই এলেম যথেষ্ট নয় ভালো করে বিষয়টা বুঝুন তাহলে নিজেকে সুসজ্জিত করবি ও তাহলে বিল উপকারী জ্ঞান দিয়ে অপকারী জ্ঞান দিয়ে নেয় অপকারী জ্ঞান হচ্ছে আকিদার ক্ষেত্রে হ্যাঁ, ফাঁসের ভ্রান্ত আকিদে এবাদত বন্দেগীর ক্ষেত্রে বেদাতি এবাদত জি হ্যাঁ আখলাখ চরিত্রের ক্ষেত্রে চরিত্র খারাপ আদান প্রদানের ক্ষেত্রে চরিত্র খারাপ হ্যাঁ পরের খাওয়ার সান্তা শুধু ভাই আমার আপনার পয়সার মূল্যটা ওই রকমই যেমন আমার পয়সার মূল্যটা আছে কেন আপনার পকেট খরচ করে খেতে হবে কেন এটা হবে তারপরে আপনার আখলাক চরিত্রের দিক হচ্ছে যে আপনার মানুষ উপকার করবে অপকার করবে না মানুষের অন্তর প্রথম সাপ থাকবে কথাবার্তা স্পষ্ট হবে কথাবার্তায় কোনো ভেজাল থাকবে না ভাওতাবাজি ধোকাবাজি থাকবে না আর প্রতারণা থাকবে না গিবত চুগলখড়ি থাকবে না আর তারপরে এই কারো অনিষ্ট করার চেষ্টা করা হবে না এগুলি হচ্ছে আলেমদের চরিত্র জি তো বলছেন যে নাফে যে উপকারী এলেম হাসিল করেছে সুসজ্জিত হয়েছে এলেম দিয়ে এবং সুসজ্জিত হয়েছে নেক আমল দিয়ে নেক আমল দিয়ে যেমন এলেম তেমন আমল ও নেক নেক আমল হওয়ার জন্য শর্ত কি নেক আমল কখন বলবেন আমল সালের জন্য কয়টা শর্ত দুইটা শর্ত কি হ্যাঁ এখলাসের সাথে কাজ করা আর নবী সাল্লাহ সাল্লামের ইত্তেবা অনুসরণ করা নবীর তরিকায় আপনার আমলটা হবে আর একমাত্র আল্লাহর জন্য লিল্লাহ থাকবে দুনিয়ার কোনো গরজ থাকবে না তারপরে আরো বলছেন সুতরাং যাদের অনুসরণ করা হবে হুমুল্লাজিনা জামাও বাইনাল আমরাইন যারা এই দুটো বিষয়কে একত্রিত করতে পেরেছে যাদের মধ্যে দুটো বিষয় বিদ্যমান একটা কি বেইনাল এলমেন নাফে ওয়াল আমাল সালে এক হচ্ছে উপকারী জ্ঞান আর ওয়াল আমল সালে আর নেক আমল জি এই সম্পর্কে আবু দাউদের একটি হাদিস রয়েছে জি দোয়া ও মোতাকাব্বেলা মোতাকাব্বেলা জি হ্যাঁ আল্লাহ তোমার কাছে চাই কি উপকারী এলেম উপকারী এলেম মানে যেটা আপনার আকিদে উপকারী হয় এবাদত উপকারী হয় আখলাক চরিত্র উপকারী হয় আপনার দুনিয়ায় উপকারী উপকারী হয় আখেরাতে উপকারী হয় আসল হচ্ছে আখেরাতকে সুন্দর করা শরীয়তের এলে দুনিয়ার শুধু উপকার নাই যে দুনিয়ার ইনকাম সোর্স সেটা দিয়ে কিছু ইনকাম হচ্ছে হচ্ছে এলমুন নাফে এলমুন নাফের বিপরীত হচ্ছে ক্ষতি করে এল যে এলএম শিখে আকিদা বরবাদ হইল যে এলএম শিখে আপনার এবাদতে বেদাত ঢুকলো বা শিরিক ঢুকলো রিয়া লোক দেখানো ঢুকলো যেই এলএম শিখলেন কিন্তু আপনার আখলাক চরিত্র গঠন হলো না হ্যাঁ ওকে তাহলে তো দুটো জিনিস জমা করবে একটা হচ্ছে আলী মুন্নাফি ওল আমল সালেহ বল আমল সালেহ হচ্ছে তৌহিদের সাথে এখলাসের সাথে নবিসাম ইত্তেবার সাথে কাজ করা সুতরাং ফালা ইউক্তাদাবে আলমেহি সুতরাং এমন আলেমের অনুসরণ করবেন না যে নিজের এলেমের উপর আমল করে না নিজের এলেমের মোতাবেক আমল করে না ওয়ালা ইউক্তাদাবে জাহেলিন আর এমন মূর্খের অনুসারী হবেন না লাইসা ইন্দাহ এলমুন যার কাছে এলেন তাহলে আলেমের অনুসরণের জন্য তার মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে আবার খোলাস একটা হচ্ছে আল এলমুন নাফে আরেকটা হচ্ছে আমার সলে দোয়ার অর্থটা করা হয়নি মাঝখানে ভুলে গেছি একটা জুমলার অর্থ করেছে একটা বাক্যের আল্লাহ নাসালকে ইলমান নাফু উপকারী জ্ঞান দান করার আর রিজখান তৈবান আল্লাহ পাক হালাল রেজিক দান করো কারণ দুনিয়ায় বেঁচে থাকার জন্য রেজিক হ্যাঁ বেঁচে থাকার জন্য রিজিক হ্যাঁ এর উল্টোটা নাই রিজিকের জন্য বেঁচে থাকা নাই যারা দুনিয়াদার তারা কিসের জন্য বাঁচে রেজিকের জন্য বাঁচে আর আপনি বেঁচে থাকার জন্য রেজিকের প্রয়োজন যাতে করে আপনি সুস্থ থেকে এবাদবন্দি করতে পারেন টেনশন মুক্ত হয়ে আপনি এবাদবন্দি করতে পারেন তো দ্বিতীয় বাক্য হয়ে গেল তাহলে কি যে রেজিকটা হালাল যেন হয় আর আমালেন মোতাকাব্বের আল্লাহ এমন আমল তোমার কাছে চাই মানে তৌফিক দান করো যেটা কবুল হয় আর আমল কবুলের শর্ত হচ্ছে এখলাস এবং ইত্তেবা এখলাস আর ইত্তেবা তাহলে সেই আলেমের অনুসারী হবেন যার মধ্যে এলেমও আছে উপকারী আর আমলও আছে নেক এর বিপরীত তাহলে দুটো যখন শর্ত দুটোর একটা যদি পাওয়া যায় আর একটা না পাওয়া যায় এমন একজন আলেম এলেমের একবারে দরিয়া এলেমের সাগর কিন্তু আমল খারাপ অনুসরণ করবেন না এর বিপরীত আর আমল মানে এলাকার কোনো আলেম পারবে না বড় বড় আল্লাহ পারবে না বড় বড় যারা মাদ্রাসার বড় বড় চল্লিশ বছর ধরে কোরআন হাদিস পড়াচ্ছে তারা পারবে না ওকে আমল করে কিন্তু এলেম তার কাছে নেই তাহলে জাহেল কিন্তু সৎ লোক জাহেল কিন্তু লোক তার অনুসরণ করা যাবে জি বর্তমান যুগে এর বাস্তব প্রমাণ হচ্ছে তবলি জামাতের লোকেরা এরা হচ্ছে বাহ্যিক নেক তাদের আখলাখ সিরাত সুরাত হ্যাঁ বাহ্যিকটা বলছি কারণ আকিদায় বরবাদ আছে সেজন্য আকিদা নষ্ট তাদের আকিদায় শিরিক বিদাত আছে সেজন্য বাহ্যিক বললাম বাহ্যিক আমল ঠিক আছে দাড়িতে ত্রুটি পাবেন না টুপিতে ঢিলা ঢালা পোশাকে আর তসবি তাহলিলে সে বেদাতি মেলায় আবাদত থাকা কিন্তু বাহ্যিক কত সুন্দর তাই না হ্যাঁ কত সুন্দর কিন্তু এই কম হচ্ছে কমন জোহাল আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলী বলেছেন যে তবলিগরা হচ্ছে এই তবলিগিরা হচ্ছে কমন জোহাল এমনকি আরবদের মধ্যে যেসব তবলিগ আছে কোনো একটা আলেম দেখাইতে পারবেন না যতগুলো আরব দেশ থেকে তবলিগে যায় সবগুলি মূর্খ যায় এদের পড়াশোনা মাধ্যমিকের উপরে নেই মাধ্যমিকের উপরে নেই না এরা কোনো জামে ইউনিভার্সিটির পড়াশোনা করে শিক্ষিত লোক তাহলে তবলিগি হচ্ছে জাহেল কম তাদের অনুসরণ করা যাবে না আর আরেক দল হচ্ছে এলেম আছে কিন্তু আমল নেই কিছু চরমপন্থী আছে যারা আজকাল ইরানপন্থী হয়েছে ওদের যুগ ওই ওই যুগ থেকে চলে আসছে কমের যুগ থেকে চলে আসছে হ্যাঁ ইরানের সাথে তাদের ভালোবাসা আর তৌহিদের দেশের সাথে তাদের বিদ্বেষ শত্রুতা এই যে ইহওয়ানিয়া জামাতিরা এদের মধ্যে কিছু আলেম পয়দা হয়েছে পয়দা হয়েছে কিছু যদি এখন বর্তমানে এদের মধ্যে আলেম নেই কিন্তু একসময় আলেম পয়দা হয়েছে কিন্তু এদের কাছে এলেম ছিল কিন্তু আমল ছিল না জি হ্যাঁ এই দুটো জামাত মানুষকে গুমরা করে রেখেছে বর্তমান যুগে এই দুটো জামাতের গুমরাহি থেকে যদি বের করে নিয়ে আসতে পারেন তাহলে বড় একটা ইসলামের খেদমত হবে যে তহিদ ঠিক থাকবে আর সন্না ঠিক থাকবে শির্ক মুক্ত হবে বেদাত মুক্ত হবে তাদের মধ্যে উপকারে এলেম থাকবে এবং নেক আমল থাকবে দুটোই জমা হবে এই দুই গুমরাহি থেকে বেরিয়ে আসতে পারলেন তো বলছেন যে তাহলে অনুসরণ ওদের করবেন যাদের মধ্যে দুটো বৈশিষ্ট্য রয়েছে আল ইল মুন্নাফে আলেম এমন আলেমের অনুসারী হবেন না লাইমাল ইলমেহি আমল অনুযায়ী আমল করেন বে আমল জাহিল আর এমন মূর্খের আপনি অনুসরণ করবেন না লাইসা ইন্দাহ ইলমুন তার কাছে এলেম নাই কিন্তু খুব নেক তাহাজুদ গুজার সবসময় তসবি আর তাহরির আজিকির রাজকার না না কারণ তার কাছে কিছু নেই তো কি দেবে পকেটে পয়সা না থাকলে কি আপনার সহযোগিতা করবে ঠিক ওই রকমই যদি কারো পেটে এলেম না থাকে তাহলে সে কি দেবে আপনাকে ভুল দেবে সে কিছু দেওয়ার চেষ্টা করলে সুতরাং একমাত্র ইফতেদা করবেন ওদের যারা দুটো এই গুণকে একত্রিত করতে পেরেছে আবার বলছেন আল ইলমুন নাফে ওয়াল আমালুসলে উপকারী এলেম এবং নেক আমল জি তারপরে শেখ সোহেল ফৌজান সৌদি আরবের কথা বলছে সৌদি আরবে তাহলে কোন ধরনের আলেমে আমরা ইফতেদা করব অনুসরণ করব বড় আলেম তাদের নাম বলবেন কি তখন তিনি বলছেন অবিনিসবাতে লিল্লাজিনা ইউক্তাদাবিফি বেলা দেনা আমাদের দেশে মানে সৌদি আরবে যেসব ওলামাদের অনুসরণ করবেন আর সৌদি আরবের ওলামারা পৃথিবীর মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম বর্তমান যুগ এই জন্য বললাম যে চোদ্দশো বছর ইতিহাসে কি হয়েছে আবর্তন বিবর্তন হয়েছে এমন যুগ গেছে যেই যুগে ভারত উপমহাদেশে বড় বড় আইম্মা ওলামা পয়দা হয়েছে এমন যুগ ছিল যেই যুগে মিশরে বড় ওলামা ইবিন হাজার এর মতো লোক পয়দা হয়েছে হাফেজ ইবিন হাজারের মতো এরকম বহু আলাম পয়দা হয়েছে এক সময় ছিল শাম দেশে বড় বড় আলামা পায় দেখেছি এক সময় ছিল এরাকে বড় বড় আলামা পায় দেখেছি এক সময় এখন একটি আলম খুঁজে পাওয়া যাবে না মধ্যম সেই আলম খুঁজে পাওয়া যাবে না সেই দেশে এক সময় এমাম বোখারি পয়দা হয়েছে এমাম তিরমিজি পয়দা হয়েছে এমাম আবু দাউদ পয়দা হয়েছে এমাম ইবিন মাজা পয়দা হয়েছে এমাম ইবিন মাজা হ্যাঁ কজবিনই বলা হয় কজবিন জানেন কজবিন যেটাকে ইংলিশে ক্যাসপেন বলা হয় ক্যাসপেন সাগর জি হ্যাঁ যেটা ক্যাসপিন সাগর বলা হয় সেটা আপনার যে সাইপ্রাস ইউরোপ শুরু হচ্ছে সেই সেই এলাকায় আর আপনার কি বলছে রাশিয়া আর ইউরোপের মাঝামাঝি ওই জায়গাগুলোতে এখন কোন আলেম খুঁজে পাবেন বোখারার দিকে উজবেকিস্তানে কোন আলেম খুঁজে পাবেন তুর্কিস্তানে কোন আলেম খুঁজে পাবেন তাজিকিস্তানে কোন আলেম খুঁজে পাবেন কিন্তু একসময় বড় বড় আলেম ছিল বড় বড় আইমা পয়দা হয়েছে বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম পৃথিবীর কোথায় রয়েছে সৌদি আরবে এই একশো বছরের মধ্যে বলছি বিশেষ করে একশো বছর মধ্যে বিংশ শতাব্দীতে বিশেষকে বলছি আরব বলছেন যে তাই আমাদের দেশে মানে সৌদি আরবে যেসব আলমাদের অনুসারী হবেন এবং যাদের আলোচনা আপনারা গ্রহণ করবেন ওহম কেসির তাদের সংখ্যা অনেক বেশি অলিল্লাহাম মারুফুন দান্নাস লোকেরা জানেন তাদেরকে লাইয়া জাহালহম আহাদুন মানুষের কাছে তারা অচেনা নন মানে সৌদি আরবের জনগণ তাদেরকে চেনেন লালবাদিয়া এমনকি যারা বেদুইন এলাকায় বাস করে তারাও জানে ওয়ালাল হাজের যারা শহরে বাস করে তারাও জানে ওয়ালাল কিবার ওয়ালাস্কার বড়ও জানে ছোটও জানে ওহমুল কায়মুন আল আমাল ফতোয়াল কাদা তাদরিস আলিক আর তারাই বিশেষ করে সৌদি আরবের ফতোয়া বিচার বিভাগ এবং শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে জি হ্যাঁ এবং তাদের কাছে যেমন এলেম রয়েছে তাদের কাছে এলেম রয়েছে অতকা পরেশগারি আল্লাহ ভীরতাও রয়েছে ওয়াল ওয়ারা আর অধিক তাকোয়া অধিক সতর্কতা রয়েছে ওরা তাকোয়ার ওপরে আরো অতিরিক্ত গুণ ওয়ালা রাসে ওলামা এনা এবং আমাদের সমস্ত আলামাদের যিনি হচ্ছেন মধ্যমণি বা সবচেয়ে বড় বরেণ্য আলেম হচ্ছেন শেখ আল্লামা আব্দুল আজবিন বাজ হাফেজাহুল্লাহ তালা উনি লিখেছেন কারণ এইটা লিখা হয়েছে বা এই ফতোয়া বা এটা আলোচনা করা হয়েছে যখন শেখ বাজ রহমতুল্লাহ আলী জীবিত ছিলেন জি হ্যাঁ সেজন হাফেজাহুল্লাহ তালা লিখেছেন তখন থেকে লিখা আছে এখন কি বলবেন কারণ মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর হেফাজত কিসের আর হেফাজত চোর ডাকাত বলে ভয় আছে মানুষ শৈতান বলো ভাই না আর জিন শৈতানের ভাই নেই এটা আজকে শুনে নেন যে বেঁচে থাকলে হাফেজ আল্লাহ যেন তার হেফাজত করে রক্ষা করে আর মরে গেলে আল্লাহ যেন রহম করে কেন বলবেন পার্থক্য কেন না মানুষ যখন বেঁচে থাকে তখন তার দুশ্মন আছে আছে না শত্রু আছে দুই রকম শত্রু আছে শায়াতুল ইনস আর শায়াতুল জিন মানুষ শৈতান আর জিন শৈতান বদ মানুষ আর বদ জিন এই বদ মানুষ বদ জিন থেকে হেফাজতের জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে মানসিক দিক থেকে শারীরিক দিক তারপরে মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকে কর্মক্ষেত্র তখন বালা মুসিবত আসতে পারে বিপদ আপদ আসতে পারে দুর্ঘটনা হইতে পারে অসুস্থ হইতে পারে আল্লাহ যেন তার হেফাজত করেন সার্বিক দোয়া কিন্তু জিন থেকে হেফাজত করে চোর ডাকাত থেকে মানুষ থেকে হেফাজত শয়তান থেকে হেফাজত করে সাপ বিচ্ছু থেকে হেফাজত করে রোগ বালা মুসিবত হেফাজত করে তাই না কত বড় দোয়া এটা হালকা দোয়া নয় কিন্তু মনে করি হাফেজ আল্লাহ একটা কি হয়ে গেছে টাইটেল হয়ে গেছে যে লিখছে বলছে সেও বুঝে না যে আমি কি লিখলাম বললাম কিন্তু আসলে বিশাল দোয়া একটা আল্লাহ যেন আপনার হেফাজত করেন সুফহান আল্লাহ দিন দুনিয়া পরিবার হ্যাঁ ব্যক্তি পরিবার সমাজ সবকিছু নিরাপত্তা নিরাপত্তার হেফাজত করে মানুষ যখন মারা যায় তখন জিন শৈতান ওখানে পৌঁছিতে পারবে না কবরে আর মানুষ শৈতানও পৌঁছিতে পারবে না ক্ষতি করতে পারবে না আর সাপ বিচ্ছুও ক্ষতি করতে পারবে না আর কোনো দুর্ঘটনারও শিকার হবে না তাহলে এখন এখন যেটা সম্মুখীন হবে সেটা হচ্ছে আল্লাহর আজাবের আশঙ্কা আছে আল্লাহর আজাবের আশঙ্কা আছে দুটো জায়গা আছে হয় আল্লাহর নিয়ামত আছে না আর না হলে জাহান্ন সুতরাং কি বলবেন রাহেমাহ আল্লাহ তাকে রহম করেন দয়া করেন আর আল্লাহর দয়া হয়ে গেলে আল্লাহ কখনো তাকে জাহান নামে দেবেন না অবশ্যই জান্নাত দেবেন সুতরাং মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর রহমতের মুখাপেক্ষী তারপর দুনিয়াতে বেঁচে থাকা কালীন সে নিজেই সংশোধন হয়ে খারাপও যদি তাকে সংশোধন হয়ে নিজে আল্লাহর কাছে রহমত চাইতে পারে কিন্তু মানুষ মারা যাওয়ার পর আর রহমত চাওয়ার তারও ক্ষমতা নেই আল্লাহ তুমি আমাকে রহম করো আপনি বেঁচে আছেন যতদিন ততদিন আপনি আপনার জন্য রহমত চাইতে পারবেন আমি ভুল করেছি আল্লাহ তুমি রহম করো কিন্তু মরে যাওয়ার পরে ব্যাস ইন কাতানু আমল আমল বন্ধ হয়ে গেছে শুধু তার জন্য আমরা মমিনরা কি করব রহমতের দোয়া করবো আল্লাহ তুমি রহম করো আর কোনো উপায় নেই একটা আমল বাড়াইতে পারবে একটা নেকিও বাড়াইতে পারবে না চলে গেছে শেষ জি একমাত্র যদি নেকির রাস্তা খুলে গিয়ে থাকে সেটা আলাদা কথা তো শেখ আব্দুল ইজনবাদ রহমতুল্লাহ আলী ফাইন্নাহু রাজুল মান্নাল্লাহ আলী বিল ইলমিল গাজিরি ওয়াল আমালি সালিহ এমন এক ব্যক্তিত্ব যার উপর আল্লাহ অনগ্রহ করেছেন গভীর এলমের দ্বারা আল্লাহ গভীর জ্ঞান দান করেছিলেন তাকে দিনের ওয়াল আমালি সালে যেমন ছিল এলম গভীর এলমের গভীরতা তেমন ছিল আল আমল নেক আমল সুহানুল্লাহ শাহিফুল রহমতুল্লাহ আলীকে কয়েকবার দেখেছি কাছে থেকে একবার মসজিদ নবের মেহরাবের ওইখানে দেখেছি ছাত্র জীবনে সাল্লাম করেছি আর একবার ওনার সাথে তায়েফে ওনার গ্রীষ্মকালে তায়েফে অফিস হয় তো তাইফে অফিস হতো তো তাইফের অফিসে গিয়ে দেখা সাক্ষাৎ করেছিলাম সুহান আল্লাহ কথাই কথাই আস্তাফিরুল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির চলতে জিকির আজকাল চলতে এই হচ্ছে সন্ন্যতি জিকির আসলে সন্ন্যতি জিকির আমাদের দেশের লোকেরা জিকির করলে বেদাতে জিকির করে আর যদি সহি আকিদার দাবিদার হয় সালাফি দাবিদার হয় আহলেদ দাবিদার হয় তাহলে জিকির নেই এরকম হলে হবে না আপনি এফরাত আর তাফরিদের শিকার হইলে হবে না হয় বাড়াবাড়ি আর না হলে ছাড়া ছাড়ি এরকম হইলে হবে না ওকানা বাইনা লেখা কওয়ামা কোরআন সন্ন্যার ওপর থেকে আপনাকে এই নফল জিকির হলেও সেগুলো থাকতে হবে এটা হচ্ছে নবী সাল্লা সাল্লামের আদর্শ তো নেক আমলও ছিল ও দাওয়া আল্লাহ আল্লাহর হ্যাঁ দিনের দাওয়াত ওনার পুরো বেতন কি করতেন জানেন পুরো বেতন দিয়ে সারা বিশ্বে দায়ী প্রেরত করতেন সেই যুগে এক একজন দায়ীকে এক হাজার রিয়াল করে দেওয়া হইত আর দায়ী যে সৌদি আরবে পাঠানো হইতো দুই ভাগে বিভক্ত ছিল এক শ্রেণী ছিল যাদেরকে সরকার পাঠাতো এবং সরকারের যে ধর্ম মন্ত্রণালয় ছিল বা তখন ছিল রেয়াস আম্মা এদারাতুল বহুসলিমা যেটা পরে ধর্ম মন্ত্রণালয় ওজারাতুল সনুল ইসলামী হইল এখান থেকে তো সরকার ওটার বেতন বহন করতো মন্ত্রণালয় আর আরেকটা ছিল যাদের ওখানে চাকরি হইতো না তাদেরকে শেখ ইউনিভার্স তার বেতন দিয়ে তার নিজের তহবিল দিয়ে দায়ী বানিয়ে পাঠাইতেন সারা সারা পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে দায়ী ছিল না ভারতে অনেকে ছিল তাদের চিনি বাংলাদেশে ছিল জানি তাদেরকে তাদের বলা হইতো যে মাবুস আলা হিসাবি শেখ আল্লাহ হিসাবিল ওজারা বলা হইতো না মন্ত্রণালয়ের ক্যাশ থেকে নেই আল্লাহ হিসাবে শেখ শেখ বিনে বাজের খরচাই তারা মবুজ মানে রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি তারা দায়ী যারা পৃথিবীতে কাজ করত মানুষ টাকা পয়সা সঞ্চয় করে টাকার পাহাড় করতে চায় যে আমার আগামী প্রজন্ম যেন খায় আর তিনি মাস শেষ হওয়ার আগে সমস্ত তহবিল শেষ করে দিতেন একটি পয়সা রেখে যান এই যুগে এইরকম আলেম কল্পনা করা যায় এরা হচ্ছে সত্যিকার আলেম তার জীবনী আজকে আলোচনা করছেন কিন্তু সংক্ষেপে বলার প্রয়োজন কাজ করেছেন এখলাস এখলাস ও এবং সততা সারা পৃথিবীতে এবং সর্বস্তরে তিনি দাওয়াতের কাজ করতেন তার কাছে যেমন একটা ক্লিনার আসতো আর তার দস্তরখানে বসে খেত তার দস্তরখান লাগতো দিনে দুইবার করে দুপুরে আর রাত্রে তিনি যখন অফিস থেকে যেতেন যে কেউ চলে যেতে পারে আর তার দস্তরখানে শত শত লোকের জন্য খাবার তৈরি হচ্ছে গিয়ে বসে যেতে পারে যে যেখানে বসতে পারে যদি কেউ ইচ্ছা করে যে আমি শাইখের প্লেটটা দিয়ে বসবো তো দৌড় দিয়ে গিয়ে যদি বসে যেতে পারে কাজ হয়ে কোনো বাধা নেই একটা ক্লিনার হোক মেথর হোক আবার এদিকে রাজা বাদশাহ বসতেন রাজা বাদশাহ যে কোনো সময় তাদের তার সাথে বসতেন জি তো তার দাওয়াত সর্বস্তরে হয়েছে আলহামদুলিল্লাহ খ্লাস নিষ্ঠা যার উপর নির্ভরশীল ইবাদত কবুল হওয়া আমল কবুল হওয়া সিদ্ধ সততা ওমা লায়াকফা করলে আহাদ এমন এমন বৈশিষ্ট্য তার মধ্যে ছিল যেটা মানুষের কাছে অস্পষ্ট নয় আলিল্লাহ হামদ অনেক কল্যাণ তার থেকে হয়েছে অনেক লিখনি তার রয়েছে অনেক দিনের খেদমত রয়েছে তার ধারাবাহিক ফতোয়া এখন রেকর্ড হয়ে সেগুলি আছে নুরুন আল্লাহ সৌদি আরবে যেটা এজাতুল কোরআন করিম যে কোরআন করিম একটা ইয়ে আছে রেডিও চ্যানেল আছে বা রেডিও আছে বেতার এখান থেকে আপনার কি বলে প্রচার করা হয় দিনে দুইবার তিনবার করে যাই হোক ওনার সংক্ষিপ্ত জন্মকাল আর এতেকালের সময়কালটা শুধু উল্লেখ করে দিই তার জন্ম হয়েছে বারোই জিলহজ তেরোশো ত্রিশ হিজড়ি বারো বারো তেরোশো তিরিশ জিলাজ মাসের বারো তারিখ মানে আইয়ামে তাশরিকের হ্যাঁ, দ্বিতীয় দিনে আর তেরোশো তিরিশ হিজড়ি আজকে কত চলছে চোদ্দশো একচল্লিশ তাহলে তার জন্ম হয়েছে আজকে থেকে একশো একশো এগারো বছর আগে প্রায় তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুর রহমান ইবিন মোহাম্মদ বিন আবদুল্লাহ ইবিন বাজ তাহলে আবদুল্লাহ বিন বাজ যে বলা হয় বাজটা ওনার বাবার নাম নাই ওনার ওপরের কোনো এক দাদার কি এটা করা যায় জায়জ রয়েছে নাসের সন্না তিনি সন্ন্যার সাহায্যকারী ছিলেন ইমাম আহলি সন্নাফি জামানি এই যুগের আহলি সন্ন্যাথের ইমাম ছিলেন কামেউল বিদাত মুক্তাদিন বেদাত এবং বেদাতিদের নির্মূলকারী ছিলেন তার জন্ম রেয়া শহরে তেরোশো পঞ্চাশ হিজড়িতে তার দৃষ্টিশক্তি চলে যায় তার মানে ২০ বছর বয়সে একটা অসুখ হয় তারপরে কি হয়ে যায় দৃষ্টি শক্তি চলে যায় কোরআনে করিম সাবালক হওয়ার আগে তিনি মুখস্থ করেছিলেন এবং তিনি প্রথম তেরোশো পঞ্চাশ হিজড়িতে তেরোশো পঞ্চাশ মানে বিশ বছর বয়সে বিশ বছর বয়সে তাকে প্রথম কাজী বানানো হয় সৌদি আরবের এই যে জজগুলো হচ্ছে না কাজী এই যে মাহকামার বিশ বছর বয়স জি তার অনেক আসাতেজা রয়েছেন সেগুলো আর উল্লেখ করছি না তিনি প্রথম যখন মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলো তেরোশো একাশি হিজড়িতে মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হচ্ছে তেরোশো একাশি হিজড়িতে লিখা আছে আমাদের গেটে দেখবেন যে লিখা আছে তেরোশো একাশি হিজড়িতে লিখা আছে দেখবেন জি এমনকি মনোগ্রাম যদি কোথাও পান আপনি ওখানে দেখবেন তেরোশো একাশি হিজড়ি লিখা আছে তেরোশো একাশি হিজড়ি মানে মোদী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত আজকে থেকে কদিন আগে হুম ষাট বছর একচল্লিশ ষাট বছর আগে সহজ সহজ হিসাব কত ষাট বছর আগে ষাট বছর আগে জি হ্যাঁ তেরোশো একাশি তেরোশো একাশিতে মোদী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে আমার জন্ম তেরোশো তেরাশিতে আমি এটা মিলিয়ে দেখি যখন মোদী ইউনিভার্সিটি পড়তে যাই তখন দেখলাম তো দেখি জন্মটা আমার কখন মোদী ইউনিভার্সিটি ওই প্রতিষ্ঠিত হওয়ার আগে জন্ম না পড়ে তো দু বছর পরে তারপরে প্রথম তাকে এই মোদী ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠিত হলো তখন তাকে ভাইস চ্যান্সেলার চ্যান্সেলার বানানো হয়েছিল ভাইস চ্যান্সেলর বানানো হয়েছিল আমরা ভাইস বাংলায় বলি ভাইস চ্যান্সেলর আসলে শব্দটি ভাইস চ্যান্সেলর বানানো হয়েছিল ভারত বাংলাদেশ অন্যান্য দেশে শুধু ভাইস চ্যান্সেলর থাকে চ্যান্সেলর হয় না কারণ চ্যান্সেলর হচ্ছে যিনি হ্যাঁ, দেশের রাষ্ট্রপতি এখানে সৌদি আরবে কিন্তু হয় আর ভাইস চ্যান্সেলর প্রথম তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তখন চ্যান্সেলর ছিলেন এই দেশের সবচেয়ে বড় প্রভাবশালী আলেম কাজী তার নাম হচ্ছেন মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ শেখুল ইসলাম আব্দুল আবদুল্লা রহমতুল্লাহ বংশের বৌড় একজন ইমাম আলিম ছিলেন তিনি ছিলেন চ্যান্সেলার আর প্রথম চ্যান্সেলার মধ্যে ইউনিভার্সিটির আর ভাইস চ্যান্সেলার ছিলেন শেখ বাজ রহমতুল্লাহ আলী তারপরে তেরোশো নব্বই মানে প্রায় দশ বছর পরে তেরোশো নব্বই হিজড়িতে তাকে সেখানকার চ্যান্সেলার বানানো হয় শেখ মোহাম্মদ আব্দুল ইব্রাহিম আলী শেখের পরে দ্বিতীয় চ্যান্সেলারই হচ্ছেন শেখ বিনবাজ রহমতুল্লাহ আলী তারপরে গেছেন শেখ আব্দুল মোহসেন বাদ আরও দু একজন গেছেন দু তিনজন গেছেন প্রায় সাত নম্বরে আমাদের যুগের যিনি চ্যান্সেলর ছিলেন শেখ ডক্টর আবদুল্লাহ সালে আল ওবাইদ আল কাসিমের ওনার যুগে আমরা লেখাপড়া করেছি তারপর যখন সৌদি আরবের রিয়াজে এদারাতুল বহুসাল ইলিম আল ইফতাওয়াদ দাওয়ালের সাদ যখন প্রতিষ্ঠিত হইল তখন চোদ্দশো চোদ্দ হিজড়িতে প্রথম তাকে তেরোশো পঁচানব্বই তেরোশো পঁচানব্বই তাকে রাইস বানানো হয়েছিল চেয়ারম্যান বানানো হয়েছিল আর তারপরে যখন এর নামটা পরিবর্তন হয়ে হয়ে গেল দারুল ইফতা তখন তাকে মুফতি আম সৌদি আরবের গ্রান্ড মুফতি পদ দেওয়া হইল সেটা ছিল চোদ্দশো চোদ্দ হিজড়ি চোদ্দশো চোদ্দ হিজড়ি জি চোদ্দশো চোদ্দ হিজড়িতে আলহামদুলিল্লাহ আমি মদিনা মসজিদ বাস করেছি এই বছর এতেকালটা শোনেন সাইফুল রহমতুল্লাহ ইন্তেকাল বৃহস্পতিবার ফজরের সময় আঠাইশে মহরম চোদ্দশো বিশ হিজড়ি আঠাইশে মহরম চোদ্দশো বিশ হিজড়িতে তার ইন্তেকাল হয়েছে আমি দম্মামে এসেছি বাইশে মহরম চোদ্দশো বিশ হিজড়ি তাহলে তার ইন্তেকালের মাত্র এক সপ্তাহ আগে বাইশ আর আঠাইশ ছয় সাত দিন আগে ছয় সাত দিন আগে জি হ্যাঁ তার ইন্তেকাল হয়েছিল তায়েব শহরে জি যখন ইন্তেকাল হল তায়েফ শহরে তারপরে তাকে নিয়ে যাওয়া হলো মক্কাতুল মোকারমাই আর মক্কায় মোকারমাই সালাতুল জানাজ মসজিদে হারামে মসজিদ নবীদের গাইবানা জানাজ আর তারপরে মকবারাতুল আদল একটি রয়েছে মক্কায় কিন্তু কয়েকটি কবরস্থান রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ যেটা সবচেয়ে পুরাতন সেটা হচ্ছে মকবরাতুল মোয়াল্লাহ আমাদের দেশের বেদাতিরা ভারত বাংলাদেশে কি বলে জান্নাতুল মোয়াল্লা না বেদাতি নাম এটা কবরস্থানের নাম জান্নাত নাই জি কবরস্থানের নাম জান্নাত বলা মানে যে দাফন হবে সেই জান্নাতে চলে যাবে নাকি জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাকি এটা বেদাতি নাম আর মাকবারা মানে কবরস্থান কি মাকবারা মানে কবরস্থান তো মাকবারাতুল মোয়াল্লা জি হ্যাঁ যেটা সুলাইমানি আর একটা হচ্ছে মাকবারাতুল আদল হজ মৌসুমে যারা দেখেছেন গাড়ি পার্কিং করে আল আদল পার্কিং আছে একটা এদিক থেকে গেলে তাইফের দিক থেকে গেলে মকেফুল আদল আছে ওখানে একটি কবরস্থান রয়েছে এই ছিল শেখ রহমতুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি শেখ সালের ফজার কথা শেষ হয়নি কিছুটা বাকি আছে শেষ করি তিনি বলছেন যে ফালাইয়া জুজুল আখজু আনিল জুহাল ওয়ালো কানু মোতা আলিমিন সুতরাং জাহেলদের কাছ থেকে এলেম নেওয়া জায়েজ নয় যদিও তারা নিজেদেরকে আলেম বলে আত্মপ্রকাশ করে আজকাল অধিকাংশ বক্তারা হচ্ছে এই রকম বৈশিষ্ট্যের তারা সমাজে পরিচিত বড় বড় আলেম না আল্লামা আজকাল আলেম নামটি একেবারে তুচ্ছ হয়ে গেছে বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশে আলেম বললে মানে ছোট মৌলবী এই জন্য ওদের কাছে আল্লামা সাহাব আল্লামা সাহাব এটা পাকিস্তান থেকে প্রথম শুরু হয়েছে আর এই ২০ বছরের মধ্যে শুরু হয়েছে বাংলাদেশে সব আল্লামা হ্যাঁ যে যতগুলি বক্তা সব আল্লামা অথচ আলেমই নয় আল্লামা হত দুটো কথা জি বিদাতে ভরা তাদের জীবন ভুল মানহাজের অনুসারী তার এবং তাদের কাছে এমন এলেমও নেই যে কোরআন মাহাদিসের দলিল একটা ফতুয়া দিতে পারবে শুনে শুনে ফতুয়া ছাড়া এই ক্ষমতাই নেই যে বলবে যে অমুক আয়াতের আলোকে এটা ফতুয়া অমুক হাদিসের আলোকে ক্ষমতাই নেই কি করে আল্লাহ হয়ে গেল তার আলেমই তো নাই তো এদের কি করে মুতা আলেম মানে যারা নিজেকে আলেম বলে প্রকাশ করে আর লোকেরা মনে করে এরা হয়তো আলেম লোকদের মূর্খতা আর তাদের মূর্খতা বক্তাদের মূর্খতা ওয়ালাল আনিল আকিদাতে বেশির কিন আও তাতিল এবং ওদের কাছ থেকেও নেওয়া নয় যারা আকিদার ক্ষেত্রে বিভ্রান্তির শিখা অনুসারী সিরকে লিপ্ত রয়েছে সিরকি আকিদার হ্যাঁ অনুসারী অথবা তাদের আকিদায় রয়েছে তাতিল মানে আসমা সেফাতমের কোনো জ্ঞান নেই ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ বেদাতপন্থী আলেমরা তহিদুল আসমা সেফাতের একেবারে জ্ঞান রাখে না ভালো কিছু না জিজ্ঞাসা করেন তহিদুল আসমা সেফাত কাকে বলে তহিদ কত প্রকার জিজ্ঞাসা যদি করেন তো আপনাকে হেউ করার জন্য যাতে আর জিজ্ঞাসা না করেন তহিদ আবার ভাগ কিসের আর তুমি কোন মাদাসে পড়েছে কি জানো তুমি ব্যাস এক কথা শেষ তহিদুল আসমা সেফাতের কোনো জ্ঞান নেই সুতরাং যখন জ্ঞান নেই তো আল্লাহকে নিষ্ক্রিয় করে দিয়েছে আল্লাহর গুণ আল্লাহর হাত আছে কোরআনে বলছে আল্লাহর হাত নাই কুদরতি হাত এটা হচ্ছে তাতিল মানে নিষ্ক্রিয় করে দেওয়া আপনার হাত আছে একজন যদু মধু কিন্তু রবের হাত নাই যিনি আপনাদেরকে হাত দিলেন কুদরতি হাত আল্লাহর চোখ আছে বলছে আল্লাহর চোখ নাই কি চোখ মানে কি তাহলে বলে তুসন আল্লাহ আইনি যে আছে আমার চোখের কত কোরআনে আছে বলছে চোখ মানে রক্ষণাবেক্ষণ দেখাশোনা রক্ষণাবেক্ষণ এইভাবে তাবিল করেছে নয় তাতিল করেছে আর তাবিলটাই তাতিল পর্যন্ত পৌঁছায় যখন কোনো কিছুর অপব্যাখ্যা করে এটার নাম হচ্ছে তাবিল তখন সেটাকে নিষ্ক্রিয় করে দেয় মানে আসল অর্থে আর রাখলো না সে অর্থকে নিষ্ক্রিয় করে দিল এরকম আল্লাহ রাবুল আলমিনের চেহারা আল্লাহর চেহারা নেই তাহলে চেহারা মানে বলছে সত্তা জি নিষ্ক্রিয় করে দাও ওয়ালাল আখজ আনিল মুক্তা দেয়া আর বেদাতি থেকেও এলেম গ্রহণ করা যায় নয় অলমুনহারেফিন আর যারা বিভ্রান্ত ভুল পথে পরিচালিত হয়েছে যেসব আলেম সমাজ তাদের থেকে এলেম হাসিল করা যায় নয় ওয়াইন সৌম্য ওলামা যদিও তাদেরকে ওলামা বলা হয় সমাজে তাদেরকে আলেম ওলামা বলা হচ্ছে কিন্তু তাদের থেকে এলেম হাসিল করা জায়জ নয় বেদাতিদের থেকে এলেম হাসিল করা যায় বেদাতি কেমন করে চিনবেন যদি দেখেন যে তারা মাজারপন্থী তো বেদাতি মাজার পন্থী নাই মানে মাজারে যেতে নিষেধ করছে কিন্তু তারা পীর দিতে বিশ্বাসী আমাদের গুলো হকানি পীর আর বেরলমীদের গুলি ভণ্ড পীর তাহলে জানবেন যে ওরাও বিদাতি যারা মিলাদ করে জানবেন যে বেদাতি যারা ওই সবাতে হল্লা রোড ধুমধাম হ্যাঁ ওই সব ফাজাইল বয়ান করে জাল বেদাতি যারা নিয়ত পড়ায় বেদাতি সম্মিলিত মোনাজাত করে বেদাতি জি হ্যাঁ এরকম উত্তর দেয় বেদাতিদের থেকে এলেম হাসিল করবেন তো কি পাবেন জি যার কাছে যা আছে তাই পাবেন চাইনা থেকে মানলে আয়সা যদি জাপান বলেন যে জাপানই তো হবে হ্যাঁ তো ওই রকম জি সালাসা বলছেন সুতরাং আলেমরা তিন ভাগে বিভক্ত যাদেরকে সমাজে আলেম বলা হচ্ছে তারা তিন ভাগে বিভক্ত আল আহলুল এলমের নাফি ওয়াল আমাল সালে এমন আলেম যাদের কাছে উপকারী এলেম আছে আর নেক আমলও আছে যেমন এলেম তেমন আমল আছে এক দুই নম্বর হচ্ছে আহলুল এলমে বেদুন আমালিন এলেম আল্লাহ কিন্তু বে আমল আমল নেই আমলে বড় ত্রুটি আমল নেই মানে জরুরি নয় যে একবার তাহাজুদ গুজার হইতে হবে হয়তো তাহাজুদ না পড়ে সে কোরআন হাদিস স্টাডি করছে হ্যাঁ আয়াত হাদিস মুখস্থ করছে ওর চেয়ে বেশি নাকি পাচ্ছে জরুরি নয় যে নফল তার বেশি বেশি হইতে হবে কিন্তু কমপক্ষে কিছু নফল হইতে হবে কমপক্ষে কিছু নফল হইতে আর ফরজ অবশ্যই হইতে হবে ফরজ অজেব অবশ্যই হইতে হবে হারাম নাজাজ থেকে অবশ্যই বাঁচতে হবে মনে রাখবেন একজন আলেমের আমল আলা হওয়ার জন্য হারাম থেকে অবশ্যই বাঁচতে হবে আর ফরজ অজেব অবশ্যই থাকতে হবে আর সুন্নত নফল কিছুটা থাকা লাগবে কিছুটা থাকা লাগবে তৃতীয় শ্রেণী হচ্ছে আহলুল আমল আমলওয়ালা ভালো আমলে খুব ভালো বাহ্যিক কিন্তু বেদুন এলমেন এলেম নেই এলেম নেই তাহলে মানুষ তাহলে তিন মানুষ মানে জনগণ শুধু না যাদেরকে সমাজে আলেম বলে জানা হচ্ছে বর্তমান যুগে তারা তিন ভাগে বিভক্ত বাকি আম শ্রেণীর লোক তো ওদের মধ্যে আমশ্রেণীর লোক এলিম নেই তাদের কাছে কিন্তু ওর মধ্যে কিছু লোকের মধ্যে কি আছে আমল আছে আমলটা ঠিক আছে ভালো আলেমদের অনুসরণ করে কোরআন অনুসারী সুতরাং তাদের আমলটা ঠিক আছে আর কিছু লোক আছে যাদের আমল ঠিক নেই তাহলে আম জনগণকে এই দুই ভাগ করা যেতে পারে আবার আর ভাগ করা যেতে পারে যে এভাবে এভাবে এদেরকেও তিন ভাগ করা যেতে পারে যে আম জনগণের মধ্যে কিছু লোক আছে যাদের কাছে মোটামুটি এলেম আছে ভালো আলেম থেকে কিছু এলেম শিখে তারা আমল করে তো আমলওয়ালা তারা এলেমওয়ালা কিছুটা এলেম যেটুকু জরুরি আর নেক লোক এক শ্রেণী দ্বিতীয় শ্রেণী লোক হচ্ছে বেদাতি লোক বেদাতি জনগণ আমল আছে কিন্তু কোন আমল আছে ভ্রান্ত আমল আছে তৃতীয় শ্রেণীর আম জনগণ হচ্ছে বে আমল বেধি নাস্তিক না হয় ধর্ম ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী না হলে নাস্তিক না নিরপেক্ষ না ও জাতিতে মুসলিম বলে দাবি করে হ্যাঁ কিন্তু ওকে সিজনে সিজনে কিছু যদি এবাদত করতে বলেন তো করবে জুমাতে আগে গিয়ে বসে আছে রমজান মাসে ভালো এবাদবন্দি করছে বাকি সারা বছর নেই আর পেট নিয়ে ব্যস্ত পেটের স্বার্থ পুরা হইল আমার জন্য হালাল হইল না হারাম হইল এই রুজি যেটা আসছে এই টাকাটা আসছে সেটা হালাল না হারাম এটা দিয়ে আমি উপকার করলাম না অপকার করলাম এগুলো দেখার বিষয় নেই স্বার্থ পুরা হইলি হল হাম মোহম্বতুন পেট পুরা হইলি হল তাহলে আম জনগণ অতিরিক্ত যে কথাটি বললাম গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে সাধারণ মানুষকে তিন ভাগে ভাগ করা যেতে পারে সহি আমলওয়ালা আর বেদাতি আমলওয়ালা আর বে আমল বে আমল পেট পূজারি জি যাদেরকে সমাজে আলেম মানা করা হচ্ছে তারাও তিন ভাগে বিভক্ত এলএম এবং আমলওয়ালা এদের অনুসরণ করবেন আর এলএম আছে আমল নেই তাদের অনুসরণ করবেন না আর আমল আছে এলেম নাই তাদের অনুসরণ করবেন না জি বলছেন আল্লাহ হাজিল আসনাফি আখের সুরাতিল ফাতিহা এই তিন প্রকারের কথা সুরা ফাতিহার শেষে আল্লাহ উল্লেখ করেছেন কিভাবে আলিহিম এক আনামত আলিম গাইল মকদুব আলিহিম দুই ওয়ালাদ্দ তিন জি বলছেন আল্লাহ সুরা ফাতে শেষে এই তিন শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন ওয়াহমারান আন্নাস আল্লাহু এবং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে তার কাছে আমরা চাই আইহাদিয়ানা ইলা তারিক সিনফির আউ্ল যে আল্লাহ যেন আমাদেরকে প্রথম শ্রেণীর লোকের রাস্তা দেখান এহদিন আসরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও সরল পথ কোনটা সেরাতাল্লাদিন আনামতা আলহিম ওদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যাদের ওপর তোমার নিয়ামত হয়েছে সহজ ভাষা যাদের উপর কি হয়েছে তোমার অনুগ্রহ নিয়ামত হয়েছে তোমার নিয়ামত প্রাপ্ত যারা তার নিয়ামত প্রাপ্ত কি হতে পারবে আল্লাহ দুনিয়া খেরাতে হ্যাঁ যাদের সহি এলেম আছে আর সঠিক আমল আছে সহি এলেম আছে উপকারী এলেম আছে আর নেক আমল আছে অন্য ভাষায় জি দ্বিতীয় শ্রেণীর লোক আল্লাহ বলছেন গাইরিল মকদুবে আলিহিম আল্লাহ ওদের পথে নিয়ে যেও না যাদের ওপর গজব হয়েছে তোমার যাদের ওপর তোমার গজব পড়েছে ক্রোধ হয়েছে রাগ হয়ে আছে তোমার আল্লাহ তুমি রাগান্বিত যাদের ওপর হয়ে আছো তাদের রাস্তায় নিয়ে যাও তাদের দলে সামিল করিও না ওরা হলো কারা যাদের কাছে এলেম আছে শুধু ইহুদি না ইহুদির চরিত্র যদি ওর মধ্যে থাকে কেমন পর্যন্ত সবাই যার কাছে এলেম আছে কিন্তু আমল নেই এলেম আছে কিন্তু আমল নাই এই মকদুব আলিহিমের প্রথম সারিতে ইয়াহুদি কেন কারণ ইয়াহুদিরা তওরাত ইঞ্জিলের আলেম ছিল তওরাতের জ্ঞান ছিল কিন্তু তারা বেআমল ছিল তাদের হাতে গনা কয়েকজন ছাড়া কেউ ইমান নিয়ে আসেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বেআমল এলেম থাকা সত্ত্বেও আল্লাহ কিতাবা ইয়ারে ফোন আকামা ফোন কামা ইয়ারে ফোন আহম যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম অর্থাৎ ইয়াহুদিদেরকে তারা নবী মোহাম্মদ সাল্লামকে চেনে যেমন তারা নিজের ছেলে মেয়েদেরকে চেনে যেটা আমার ছেলে কেউ ভুল করবে রাত দিন থাকলে আপনার দুই বছর তিন বছর গিয়ে ভুল করতে পারেন দুই তিন বছর পর যাচ্ছেন ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়েছে চিনতে নাও পারেন ঠিক না কিন্তু রাত দিন সকাল সন্ধ্যা চোদ্দ বার করে দেখছেন সকালে ডিউটি গেছেন বিকেলে আসছেন আসার পরে আপনি ছেলেকে চিনতে পারেন না এটা হবে ঠিক ওই রকম ইয়াহুদিরা ইয়াহুদিরা খুব ভালো করে জানতো যে হাজা মোহাম্মদ রসুল্লাহ হাজা খাতামুন নবীন এই হচ্ছে শেষ নবী কিন্তু না মানা যেত না কেন মানা যাবে না আমাদের বংশে বানী ইসরাইলে আসলো না কেন মক্কাই কেন আসলো বানী ইসমাইল ইসমাইলের আওলাদ কেন হইল এলেম আছে কিন্তু আমল নাই আল্লাহর গজব আল্লাহর রাগ আরো বেশি যে তোদের এলেম দিলাম তারপরেও কেন আমল করলি না এই জন্য আল্লাহর গজব তাদের রাগ দলিন মানে পথভ্রষ্ট রাস্তা হারিয়ে দিয়েছে এরা কারা যার আমল আছে কিন্তু এলএম নেই আমল ভালো ভালো করার চেষ্টা করেছে কিন্তু এর ভিত্তিতে না যেটা ভালো লেগেছে ওইটাই করেছে যেটা ভালো লেগেছে যেটাকে ভালো মনে হয়েছে এটা নেক আমল ওইটাই করা শুরু করেছে আর এইটার প্রথম সারির লোক হচ্ছে খ্রিস্টানরা খ্রিস্টানদের কাছে তাদের ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল না কিন্তু আমলের জজবা ছিল অনুপ্রেরণা ছিল যে কিছু আমল করি তো যার কাছে আমলের অনুপ্রেরণা আছে মনে খুব চাহিদা যে কিছু আমল করি কিন্তু এলেম নেই সে যেটাকে দেখবে সেটা করবে না করবে না দেখেছেন হজে যে হজে যে কিছু মূর্খ লাগাচ্ছে কিছুই শেখা যায়নি যে হজ মরায় কোথায় কি করতে হয় না করতে হয় তপ করতে কোথায় কি করতে না করতে হয় যখন যেখানে যেটা করতে দেখছে ওইটাই করতে শুরু করছে এবারে মজার গল্প দেখি বলে আপনাদেরকে দুটো একটা মেলার দিক আছে কিন্তু এটা একটা দিক ওই যে গ্রুপগুলো আসছে বিভিন্ন দেশের আর একসাথে সম্মিলিত দোয়া পড়ছে জিকির পড়ছে অধিকাংশ বেদাতে জাল দোয়া পড়ছে আর ভুল ভাল পড়ে চলে যাচ্ছে কারণ যে পড়াচ্ছে সেও মূর্খ গ্রামার বুঝে না কিচ্ছু বুঝে না জের জবার কিচ্ছু বুঝে না তো পড়াচ্ছে দেখলাম যে লোকগুলো হচ্ছে আপনার ইয়ের মালয়েশিয়া ইন্ডোনেশিয়া হ্যাঁ কিছু বাংলাদেশি দেখছি কিছু ইন্ডিয়ান ওর আশেপাশে ঘুরছে দেখা দেখি এই দোয়া পড়ছে ওরা ওর সাথে ও দোয়া পড়তে লেগেছে ওই যে সম্মিলিত একজন ওদের যে এম মুরব্বী পড়াচ্ছে আর ওরা যে হো হো করে পড়ছে ওর সাথে সাথে এও পড়তে লেগেছে আরও দেখে হবে না হয়তো যেখানে সেখানে দেখছি একটা লোক জড়িয়ে ধরে আছে কাবাকে ও জড়িয়ে ধরে দিল আর এই যখন ও ধরে আছে তার মানে এটা একটা ভালো কাজ কারণ এরা হচ্ছে নাসারা খ্রিস্টানদের মতো এলএম নেয় কিন্তু আমলের মনটা আবেগ আছে কিছু আমল করি কি আমল করব যা দেখবো তাই করবো ওটাই ভালো মনে হয় জামারাতে গেল সবকে স্যান্ডেল স্যান্ডেল মারতে দেখলো আরে স্যান্ডেল মারছে মানে এটা দিই আমার স্যান্ডেল আমিও মেরে দিই এরা হলো খ্রিস্টানদের মতো এদের বৈশিষ্ট্য হ্যাঁ আমল কিছু করার চাহিদা তো মনের আছে কিন্তু এলেমের ভিত্তিতে না অজ্ঞতার ভিত্তিতে জাহলি মূর্খতার ভিত্তিতে তো মুসলিম সমাজ ওইরকম হয়ে গেছে আজকালকার মুসলিম সমাজ ওইরকম হয়ে গেছে মুসলিম সমাজের অধিকাংশ যারা আম জনগণ যারা ইসলাম শিখে না তাদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র চলে এসছে কিছু মাঝে মাঝে আমল করে আবেগি অনেক আমল করার চেষ্টা করে কিন্তু এলএম কালাম নেই কিচ্ছু নেই কোনটা সোননাথ কোনটা বেদাত কোনটা করলে শিরিক হবে কোনটা করলে তবে কিছুই জানে না মাঝে মধ্যে কিছু ভালো আমল করে দিল কিন্তু আসলে এলএমের ভিত্তিতে নাই অজ্ঞতার ভিত্তিতে আর আলেম সমাজের মধ্যে যারা বেআমুল মাদ্রাসা পড়েছে কিন্তু বিদাতি মাদ্রাসায় পড়েছে এলেম আছে কোরআনে মাহাদিসের তর্জমা ভালো করতে পারে কিন্তু অপব্যাখ্যা করে অপব্যাখ্যা করে কিসের জন্য তাদের বিদাতকে শক্তিশালী করার জন্য আর সৈন্য তার বিরোধিতা করার জন্য বুঝতে না এদের মধ্যে কোন গুণ রয়েছে এলেম আছে কিন্তু আমল নেই তাহলে এদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে এটি আমার কথা না আল্লামা ইমাম শেখ ইবিনুল কাইম রহমতুল্লাহ আলী ইবিন তাইম রহমল্লা শেখুল ইসলামের খাস ছাত্র তিনি বলেছেন যে এই উম্মতের যারা জোহাল মূর্খ আমল করে তাদের মধ্যে সাবাহ নাসার খ্রিস্টানদের সদৃশ্যতা রয়েছে আর এই উম্মতের বেদাতি আলেমদের মধ্যে ইয়াহুদিদের সদৃশ্যতা রয়েছে তো বলছেন শেখ সাল ফজান তারপর ওয়ালাদ্দিন ওয়ালাদ্দিন পথভ্রষ্ট কারা যাদের কাছে আমল তো আছে কিন্তু এলেম নেই ফাজা আল্লাহ সিনফাল মুন আমান আলী হে প্রথম শ্রেণীর লোককে নিয়ামত প্রাপ্ত আল্লাহ উল্লেখ করেছেন দ্বিতীয় শ্রেণীর লোককে মকদুব আলী বলেছেন মানে যাদের উপর আল্লাহর গজব হয়েছে সালেস তৃতীয় শ্রেণীর লোক দল মানে পথভ্রষ্ট তারা আমল আছে কিন্তু ভুল পথে আমল হয়েছে আজকাল যত গুমরা ফিরকাগুলি রয়েছে ভ্রান্ত পথের পথিক ফিরকা রয়েছে দল উপদল রয়েছে সবগুলি হচ্ছে এই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এলেম আছে কিন্তু এলেমের উল্টা আমল এলেমের উল্টা আমল আমল এলেম অনুযায়ী নেই কোরআনে হাদিসে যেসব দলিল জানছে সে অনুযায়ী নয় যেটা আকিদা রাখে তার বিরোধী হইলে সে তার অপব্যাখ্যা করবে কি করবে অপব্যাখ্যা করবে কোরআন হাদিস এটা বেদাতে আলম সমাজের চরিত্র আর দলিন আমল আছে জনগণ অনেক আমল করে কিন্তু সবগুলি বেদাতের ভিত্তিতে আমল অজ্ঞতার ভিত্তিতে কেন করছেন এত বড় বড় হুজুররা বলছে সেজন্য করছে তা আপনাকে পড়তে হবে না বলছে আমরা কি বুঝি আমরা কোরআন হাদিসের কি বুঝি কোরআন হাদিস যারা বুঝেছেন তারা তারা হুজুররা বলছেন আমরা করছি এদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র রয়েছে তো বলছেন যে বর্তমান যুগে যত বাতিল ফিরকাগুলি রয়েছে সবগুলি এই দুই শ্রেণী হয় আল্লাহর গজব তাদের উপর আর না হইলে তারা পথভ্রষ্ট জান্নাতের রাস্তা হারা পথভ্রষ্ট মানে কি যে পথ হারিয়ে দিয়েছে কোন পথ হারিয়েছে জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে কারণ সেরাতে মোস্তাকিমটাই জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে জি এলমের ভিত্তিতে যদি নেক আমল হয় ওয়াইন কানাতাসিবুল ইসলাম যদিও এই বেদাতি ফিরকাগুলো ইসলামের সাথে সম্পৃক্ত কিন্তু তাদের ইসলামের সাথে আসল সম্পর্ক নেই এখানে আজকের আলোচনা শেষ হলো এটি ছিল আমাদের তম পর্ব আর আমাদের সময় হয়ে গেছে এর মাধ্যমে আমাদের কিতাবও শেষ হয়ে গেছে শেষখানে একশো নম্বর প্রশ্ন একটি আছে তাতে নসিহত চেয়েছেন শেখ সাহেব ফৌজান আহুল্লার কাছে উপদেশ যে যারা এলেম হাসিল করে তাদের জন্য তালেব এলম যারা ছাত্র তাদের জন্য কিছু আপনি দিক নির্দেশনামূলক কিছু উপদেশ দেবেন তখন তিনি বলছেন যে নাহুস তালাবাত এলমি আলাল কেয়ামিন নাসিহাতিল্লাহ আলী কিতাব আলী রসুল আলী আইমাতিল মুসলিম আহমাতহিম তালেবে এলিম যারা কোরআন হাদিসের এলিম হাসিল করে তাদেরকে আমি উপদেশ দেব বা উৎসাহিত করব তারা যেন আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হয় আল্লাহর কিতাবের হিতাকাঙ্ক্ষী হয় রসুল সাল্লামের হিতাকাঙ্ক্ষী হয় মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হয় ওলামাদের হিতাকাঙ্ক্ষী হয় আইমাতুল মুসলিম মানে মুসলিম শাসক যেমন তেমনি ওলামারা ওয়ামতিম জনগণের হিতাকাঙ্ক্ষী আপনার আশেপাশে যারা জনগণ মুসলিম তাদের হিতাকাঙ্ক্ষী হবেন সুতরাং ভুল ভুলে থাকলে সংশোধন করিয়ে দিবেন আর যদি ভালো কাজ করে ভালো কাজে সহযোগিতা করবেন যেমন রসুল্লাহ সাল্লাম সহি মুসলিমের হাদিসে নির্দেশ দান করেছেন এবং যেই কথাগুলি শিখেছে সেগুলি প্রকাশ করবে আল্লাহ এই চুক্তি নিয়েছেন কোরআনিক কারিমে ওয়াইদ আখাদ আল্লাহ ইসাকাল্লাজির উতুল কিতাব আল্লাহ তো বেয়ুন্না হলিন নাস ওলা তাক্তমুনা আহলি কিতাবদের কাছ থেকে আল্লাহ রাবুল আলমিন অঙ্গীকার নিয়েছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল কি যে তোমরা হক কথা বর্ণনা করবে তোমনও আর সেটাকে লুকাবে না এই উপদেশ করে যেন আমল করে যেটা শিখেছেন কোরআন মহাদিসের কথা সেটা প্রচার করে প্রসার করবে মানহাজাল কিতাব সন্না এবং হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে বা উপদেশ নসিহার ক্ষেত্রে কোনো কথা বর্ণনা করার ক্ষেত্রে কোরআন সন্ন্যার মানহাজের অনুসারী হবেন কোরআন সন্ন্যার তরিকার অনুসারী হবেন ভুল পথের অনুসারী হবেন না যেমন তবলিগ আপনি করছেন ইলিয়াসি তবলিগ এটা কোরআন সন্ন্যার অনুসারী হলেন আপনাকে কোরআন হাদিসের তবলিগ করতে হবে আপনি তবলিগ করবেন আপনি ফাজাইল আমলেন না তবলিগ নেশাবেন না না না আপনি বাল্লেক মা উনজেলা এলেক মে রব এই হচ্ছে মানহাজুল কিতাব সন্না এবং মানহাজুল কেতাবসন্না হচ্ছে যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটার সংশোধন আগে করবেন সেটা আগে শিখাবেন আগে আকিদা শিখাবেন আকিদার গুরুত্ব দেবেন এবাদত সঠিক শিখাবেন আখলাক চরিত্র শিখাবেন জীবনের প্রতিটি ক্ষেত্র শিখাবেন আবার শুধুই দু তিনটা আপনার আকিদাতে সীমিত রেখে দেবেন না যে সহি আকিদা হয়ে গেছে আপনার আখলাক চরিত্র একেবারে নিচু শ্রেণীর এরকম যেন না হয় তারপরে বলছেন ওমা আলী সালাফুল উম্মা এবং সালাফে সালেহিনরা যেই সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন যে পথের অনুসারী ছিলেন সেই পথের অনুসারী হবে খারেজি এবং মোতাজেলা যারা তাদের অনুসারী হবে না তাদের মানহাজ থেকে দূরে থাকবে খারেজিরা চরমপন্থী মোহতাজিরা চরমপন্থী চরমপন্থী হচ্ছে বর্তমান যুগের জঙ্গিরা চরমপন্থী হচ্ছে বর্তমান জঙ্গিদের পৃষ্ঠপোষক যারা নিজের হাতে অস্ত্র ধারণ করে আর ফিতনা ফাসাদ সৃষ্টি করে ইসলার নামে কিন্তু তারা ইসলা করে না যারা নসিহতের ক্ষেত্রে মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে আর মনে করে তাদের মানলেই জেহাদ হয়ে যাবে জান্নাত হবে আর শহীদ হয়ে যাবে এগুলি ভুল পথ এগুলি দিয়ে কোনোদিন শান্তি নেমে আসবে না অশান্তির শেষ থাকবে না আর কোরআন এবং হাদিসের সাথে শত্রুতা করবেন আর আল্লাহর আজাব থেকে বেঁচে থাকবেন এই আশা করে বসে আছেন জি হ্যাঁ তিলকা বে তিলকা যদি কোরআন হাদিসের শত্রুতা করেন তো আল্লাহ আরেক জালেমকে আপনার মতো জালেমেরও চাপিয়ে দিবেন সুতরাং আজকাল বর্তমান বেদাতি জালেমদের ওপর আল্লাহর অন্য শ্রেণীর জালেমকে চাপিয়ে দিয়েছেন মনে রাখবেন জিন তো এখান থেকে অনেক কিছু শিখার রয়েছে আল্লাহ যেন আমাদেরকে শিখার এবং সংশোধনের তৌফিক দান করেন শেখ সাহুল ফজান শেষখানে বলছে হাজা মানুসি বিহি তালাবাত এলম তালবে এলমদেরকে যারা দিনের ছাত্র তাদেরকে এই আমি ওসিয়ত করছি বিশেষ করে দায়ীদেরকে হাজা বিল্লাহি তৌফিক আল্লাহ রব যেন আমাদেরকে তৌফিক দান করেন ওসল্লাহ ওয়াসাল্লাম নবীনা মোহাম্মদ আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহি ওসাল্লাম তসলিমান জিরা ওজাজাকুমুল্লাহ খেরান এখানে আজকের আলোচনা শেষ করলাম এবং তার সাথে সাথে কিতাবও শেষ করলাম ত্রিশটি পর্ব আলহামদুলিল্লাহ মানহাজের ওপর হয়েছে আমি মনে করি যথেষ্ট